অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব সোনালী শিশুদের মাঝে যদি আমরা ইসলামিক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি দেখতে চাই যদি তাদেরকে আমরা মহান ইসলামিক ভাবাপন্ন ইসলামিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করতে চাই তাহলে আমাদের করণীয়কে সেক্ষেত্রে আমরা গত কয়েকটি পর্ব ধরে আলোচনা করছিলাম যে তাদের মাঝে সহি আকিদা এর অনুপ্রবেশ নিশ্চিত করতে হবে সহি আকিদা যাতে তাদের মাঝে দৃঢ়তা গেড়ে বসেছে এরকম একটি অবস্থা তৈরি করতে হবে আর সেগুলো করতে হবে অনেকগুলো মূল নীতির মাধ্যমে আমরা তিনটি মূলনীতির মধ্যে আলোচনা করেছি প্রথম মূলনীতি ছিল কালিমাত তাওহিদ তাদেরকে শেখানো দ্বিতীয় মূলনীতি ছিল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় এবং আল্লাহর পরিচিতি তাদেরকে জানানো তিন নম্বর ছিল রসলামের ভালোবাসা তার আহলিবাইত এবং তার সাহাবাই কালামদের ভালোবাসা এবং তাদের বিভিন্ন কর্মপদ্ধতিগুলো তাদেরকে ভালোবাসার জন্য আমাদের করণীয় কি সেই বিষয়গুলো এর মাধ্যমে মূলত শিশুদেরকে রসলামের ভালোবাসা উদ্বুদ্ধ করতে হবে আজকে চতুর্থ যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে তাহারিম তৈফলে কোরআন আল কারি আল করিম যে শিশুদেরকে কোরআনুল করিম শিক্ষা দেয়া তালিম উত্তফলে আল কোরআন আল করিম তাদেরকে কোরআনুল করিম তাদেরকে শিক্ষা প্রদান করা মনে রাখতে হবে যে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক ওয়ালিউ সগির ওয়াল সগিরা ছোট সকল ছেলে মেয়ের যারা বাবা পিতা মাতা তাদের দায়িত্ব হচ্ছে যে আইয়া বেদা বিতা আলিম আল কোরআন মুন্দু যে ছোটকাল থেকেই তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা একটুকু কার্পণ্য করবেন না এটি তাদের ফার্স্ট রেসপন্সিবিলিটি তাদের প্রথম প্রথম প্রথম দায়িত্ব এবং এই জন্য কারণ হচ্ছে কি এ কোরআন তেলত তাদের অন্তরগুলোকে আলোকিত করবে তাদের বিবেক বুদ্ধি তাদের অনুভূতি শক্তি তাদের চিন্তা চেতনাগুলোকে আরও শানিত করবে এবং তারা এর মাধ্যমে কোরআন থেকে তারা ছোটোকাল থেকে তারা সহি আকিদা এগুলো তারা শিখবে কারণ কোরআনে আকিদার সহি ইস্যুগুলো যেভাবে যেভাবে চমৎকার করে উল্লেখ করা হয়েছে তা তো আপনি অন্য কোথাও পাবেন না এই জন্যে এবং এই শিশুরা যাতে কোরআনে ভালোবাসা কোরআনের চরিত্রে কোরআনের মূল্যবোধ নিয়ে কোরআনের রঙ্গে তারা রঙ্গিন রঞ্জিত হয়ে যাতে তারা সামনে এগুতে পারে তাদের দিন তারা পরিচালনা করতে পারে যাতে কোরআন আদেশ অনুসারে চলে তারা কোরআনের নিষেধ অনুসারে তাদের জীবন যাপন করে কোরআনের চরিত্রে তারা তাদের নিজেদেরকে গুণান্বিত করে এবং কোরআনের পদ্ধতিতে তারা তাদের জীবনকে পরিচালনা করে ইত্যাদি কারণে কোরআন শেখানো তাদেরকে এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা আল হাফেজ সৈয়দ রহমুল্লাহকে দেখি যে তিনি বলেছেন বলছেন তাহলিম উসিবিয়ানি আল কোরআন আসলমিন উসুল ইসলাম ইসলামের যে উসুল ফান্ডামেন্টালস ইসলামের ফান্ডামেন্টাল মূল নীতি মূল স্তম্ভের মধ্যে একটি হচ্ছে শিশুদেরকে কোরআন তেলাবাত করা কোরআন তেলাবাত শিক্ষা দেওয়া ফায়াং আলাল ফিতরতি বেকু ইলা কুলু কুলুবিহিম আনোয়ারুল হিকমা কাবলা তামাক্কানুল আহওয়া মিনহা যে তিনি বলছেন যে এর মাধ্যমে তাহলে দেখা যাবে শিশুরা ফিতরাতের উপর তারা বড় হয়ে উঠবে এবং তাদের অন্তরে এই অন্য কোনো জিনিস প্রভাব তৈরি করার আগে কোরআন তাদের অন্তরে প্রভাব তৈরি করে রাখলো আপনারা জানি যে কোনো একটা যদি খালি থাকে তাহলে সেই জায়গায় যে কোনো কিছুই এসে আসন গ্রহণ করতে চায় এই জন্য খালি জায়গাগুলো আমাদের পূর্ণ করে দেওয়া দরকার ভালো জিনিস দিয়ে পূর্ণ করা দরকার আমাদের অন্তরগুলো আমাদের মন আমাদের চিন্তা চেতনা এগুলো তো খালি এগুলোতে তো আসলে কিছুই নাই ফলে শয়তান এসে সেখানে বাসা বেঁধে রাখে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিশুদের ব্রেনগুলো যাতে একেবারে খোলা না থাকে এগুলো যাতে উন্মুক্ত না থাকে এগুলোকে এগুলোকে তথ্য দিয়ে কোরআন এবং সৈন্যের তথ্য দিয়ে এগুলোকে পরি পূর্ণ করে রাখা দরকার ইবনে সিনা রাহেমুল্লাহ তিনি বর্ণনা করেছেন আসিয়াসা গ্রন্থে তিনি আসিয়াসা গ্রন্থে তার নিজের গ্রন্থ আসিয়াসা গ্রন্থে তিনি বর্ণনা করেছেন ফাইজা তাহাইয়া সবিউল তালকিন ওয়াহিয়া ووعية سمع أخذ في تعليم القرآن وصوري وصورت له حروف الهجاء ولقن معالم الدين যে তিনি বলছেন যে যখন কোনো একজন শিশু যখন তালকিন প্রশিক্ষণ গ্রহণের বয়সে উপনীত হবে যখন সে শুনবে এবং শোনা যা শুনেছে এগুলোকে সে আয়ত্ত করার মতো শক্তিমত্তা অর্জন করবে তখন তাকে নিয়ে যেতে হবে কোরআন তেলাবাতের জন্যে এবং তার জন্য হরফে হিজাইগুলো কিভাবে উচ্চারণ করবে হরফ শামসে হরফে কামারিয়া এগুলো কিভাবে তিনি উচ্চারণ করবেন এগুলো তাকে শেখানো হবে ওয়ালকিনামা আলিমা দিন এবং দিনের মূল যে উপকরণগুলো রয়েছে এই মূল উপকরণগুলো তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে করতে হবে এভাবে ইবনে সিনা রাহেমুল্লাহ চিত্রিত করেছেন সন্তানদের প্রতি পিতামাতার দায় দায়িত্বগুলো কি কি এখন আমরা যে কথা বলবো এই সব কথার মূল বক্তব্য হচ্ছে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়া কোরআন আমরা সন্তানদেরকে কিভাবে শিক্ষা প্রদান করব প্রথমত হচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা নিতে হবে যে কোরআন যদি সন্তানরা শেখে তাহলে তার মাধ্যমে তারা যতটুকু লাভবান হবে ততটুকুই ঠিক অথবা তার চেয়ে বেশি লাভবান আমরা হব রাসুল্লা সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইমাম তাবরান রহমুল্লাহ এবং ইবন নজ্জার আলী রাদি আল্লাহ থেকে আদেশটি বর্ণ করছেন যে তোমরা ইসলাম বলেছেন আদিবু আলা তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটি বৈশিষ্ট্যের উপরে তাদেরকে তাদের তাদেরকে দীক্ষা শিক্ষা তাদেরকে শিষ্টাচার প্রদান করো তোমাদের একটি হচ্ছে হব্বু নাবিকুম তোমাদের নবীর ভালোবাসা দুই নম্বর ও হব্বু আলী বাইতিহি তার পরিবার পরিজনকে ভালোবাসা আর তিন নম্বর হচ্ছে ও তিলাওয়াতিল কোরআন এবং কোরআন তেলাবাত করা এই তিনটি হচ্ছে শিশুদের মাঝে যদি আমরা ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করতে চাই তাহলে এখানেও আমরা কোরআন তেলাওয়াতের বিষয়টি দেখলাম যেটি একরেমা যেটি ইবনে নজ্জার আলী ইবনে আবি তালেব রদি আল্লাহ তালা থেকে বর্ণনা করছেন হাফিজ ইবন আসাকের তার গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন সেটি এই ইভেন ইবনে তাফসির ইবনে কাসিরেও একই বিষয় এসছে যে আন্না আবি জবি মারাদা কলা মারাদা যে মারাদা আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালা একবার অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার সময় তিনি মারা যান এই অসুস্থতা থেকে তিনি আর রিকভার করেননি এবং তিনি সেই অসুস্থতার সময় মারা যান তখন একবার ওসমান রদি আল্লাহ তালাহন তাকে দেখতে গেলেন এবং বললেন যে মা তাসতে কি তোমার আপনার কি খুব কষ্ট হচ্ছে তখন তিনি বললেন আপনার কি খুব কষ্ট হচ্ছে কি কি কারণে আপনার কষ্ট হচ্ছে তখন তিনি বললেন যে আমার কষ্ট হচ্ছে হ্যাঁ কিন্তু আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি সেই গুণার কারণে আমার খুব কষ্ট হচ্ছে তখন তিনি আব্দুল ইবনে মাসউদ্দি আল্লাহ তালা আনহুকে তখন প্রশ্ন করলেন তখন প্রশ্ন করা হলো যে আপনি বলুন তো তাহলে যে আপনি আসলে কি চান আপনি আসলে কি চান তখন তিনি বলেন তখন তিনি বলেন যে আমি চাই রহমত রব্বি আমার রবের রহমত ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালাহ আবদুল্লাহ ইবনে মাসুদকে জিজ্ঞেস করছেন আপনি চান কি আল্লাহর কাছে তখন তিনি বললেন যে আমি আল্লাহ রহমত তার কাছ থেকে কামনা করি যে তিনি আমাকে রহমত প্রদান করবেন কলা আলা আমরুক আলা খাবি তৈ তবিবিন আমি কি আপনাকে একজন ডাক্তারের কথা বলবো যে ডাক্তার আপনাকে দেখবেন এবং আপনাকে চিকিৎসা প্রদান করবেন আপনার রোগ প্রদান করবেন তখন তিনি বলেন আল তবিবু আমরদানি ডাক্তারই তোমাকে রুগী রুগী বানিয়েছে ডাক্তার বলতে তিনি আল্লাহ সুবহানুমতার কথা বলছেন যে আল্লাহ সুবহানুমতালাই তো আমাকে এই রোগ দিয়েছেন অতএব আমি তার উপরেই তাওয়াক্কুল করে বসে আছি কলা তখন তিনি বলেন আলা আমুর কালা কাবি তো আতোয়া ইন আমি কি আপনাকে কোনো আতা উপঢুকন কোনো পুরস্কার দেওয়ার জন্য কাউকে নির্দেশ দেবো কলা তিনি বলেন লা হাজাত ফি যে আমার কোনো উপঢুকন বা আমার কোনো ফল ফলাদি দরকার নেই আমার যথেষ্ট আছে অথবা আমার এক্সট্রা আর কোনো কিছু প্রয়োজন নেই কলা তখন তিনি বলেন ইয়া কোনো বানা বানাতিকা মিন বারাদিকা আচ্ছা ঠিক আছে আপনার সন্তানদের জন্য মেয়েদের জন্য আমি আপনার দেশ থেকেই কিছু খেজুর পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ এই লোকাল কিছু খেজুর আমরা আপনার সন্তানদের জন্য আপনার সন্তানকে বা লোকাল কিছু গিফট আপনার সন্তানকে আমি প্রদান করছি কলাত তিনি বললেন আতাকশা আলা বানাতি আল ফাকরা আপনি কি আপনি মারা গেলে আপনার কন্যা সন্তানরা তারা কোনো বিপদগ্রস্ত হবে বা তারা অর্থনৈতিকভাবে তারা দুর্দশাগ্রস্ত হবে এরকম কি আপনার কোনো মনে হচ্ছে তখন আবদুল্লাহ আবনী মাসুদ রদি আল্লাহ তারা তিনি খুবই বিখ্যাত একটি কথা বলেছেন তিনি বলছেন দেখুন আলোচনা কিন্তু শিশুদেরকে নিয়ে যে শিশুরা যদি আপনার অনুপস্থিতি শিশুরা কিভাবে চলবে তখন তিনি বললেন ইন্নি আমার তো বানায়াতি আমি আমার কন্যাদেরকে নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেক রাতে তারা সুরাতুল ওয়াকে তেলাওয়াত করে কারণ আমি রাসুল আসলামকে বলতে শুনেছি মুরু যে তোমরা মান করা সুরাতুল ওয়াকে আয়তিকুল্লাম তুফসুইবহু ফাকাতুন আবাদা যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা ওয়াকে তেলাওয়াত করবে তাকে কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত কখনোই তাকে ক্ষুধা কখনোই তাকে দারিদ্রতা তাকে স্পর্শ করবে না ফলে দারিদ্রতা থেকে বা অর্থনৈতিক অভাব অনটন থেকে যদি মুক্ত থাকতে হয় তাহলে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আমরা এই হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম তো এবং প্রিয় দর্শক এরপরে আমরা যেটি দেখি যে সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তাল আনহু আজমাইন তারাও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছেন এখানে আমরা দেখি যে সাহাবেক আমরা আল্লাহ তালাম সাধারণ মানুষদেরকেও তিনি তারা তাদের সন্তানদেরকে তো বলেছেন ইভেন তারা সাধারণ মানুষদেরকেও তারা কোরআন শিক্ষা দিতে তারা উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা বলেছেন যে তারা তাদেরকে কোরআন শিক্ষা দেবেন সাধারণ মানুষদেরকে সাধারণ মানুষদের সন্তানদেরকেও এবং ইবনে আব্বাস রাহিমউল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তফসির ইবনে আব্বা ইবনে কাসিরে ইমাম মাহমুদ ইবনে ইসমাইল ইবনে কাসির রাহিমউল্লাহ তিনি তার গ্রন্থে উল্লেখ করেন যে কলা রাজুলিন আব্দুল ইবনে মাসু আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তালা একবার এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন আলা ও তেহিফ হাদিস আমি কি আপনাকে এমন একটা হাদিসের সংবাদ দেব যে হাদিসটি শুনলে আপনি খুবই খুশি হবেন তিনি বলেন হ্যাঁ তখন তিনি বলেন এ কারা আপনি তাহলে পড়ুন তাবা আরকাল্লাদি বিয়াদিহিল মুলক ওহু আলা কুল্লি সেই ইং কাদির যে আপনি তাবারাকাল্লাজি এই সুরাটি আপনি পড়ুন এবং আপনার সন্তানদেরকে আপনি নির্দেশ দিন মরু তাদেরকে শিখ তাদেরকে তাদেরকে নির্দেশ প্রদান করুন অতএব তিনি বললেন যে আমি তাহলে এমন একটি উপঢেপণ দেব যেটি দিয়ে এ কারা আপনার তেলাবাদ করবেন তাবারকাল্লা দিবাদিল মুলক এবং আপনার সন্তানকে সেটি আপনার পরিবার পরিজনকে সেটি শেখান আপনি আপনার সকল সন্তানকে সেটি শেখান আপনার বা আপনার আপনার ঘরে অন্য যারও যত বাচ্চা আছে সকল বাচ্চাদেরকে তাহলে সেখান কারণ এটি হচ্ছে আসলে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে একজন ব্যক্তিকে এই এই যে কোরআন তালাওয়াত এটা জাহান্নাম থেকে একজন ব্যক্তিকে বের করে নিয়ে আসবে এবং অন্যদিকে এটি আল মুজাহাদালা অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ সুফানতার সামনে এই কোরআন তার কারির পক্ষে মুজাহাদা মুজাহাদারা মানে হচ্ছে কারির কারির পক্ষে আর্গুমেন্ট করবে আল্লাহর সাথে উকালতি করবে সেখানে তাকে আল্লাহ সুফহান তারাকে কনভিন্স করার চেষ্টা করবে যে আল্লাহ এই ব্যক্তি তো দিন প্র্যাকটিস করেছে অথবা এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে অত এরপর তিনি বললেন যে এর মাধ্যমে তিনি এই কবর থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন রসুলাম বলেছেন কুল্লি মিন আই লাভ আমার ভালো লাগে আমি চাই যে আমার উম্মার প্রত্যেকটি সন্তানের অন্তনে এই সুরা আল মুলুক থাকুক প্রত্যেকটি সন্তানের অন্তনেই যাতে সুরা আল মুলুক থাকে অর্থাৎ কোরআন কিন্তু তারা এভাবেই তাদের কাছে অত্যন্ত চমৎকার করে উদ্ধৃত উপস্থাপন করতেন এবং তারা কোরআনকে এভাবে তারা গ্রহণ করত আমরা সাহাবাহিক আমরা আল্লাহ তালা আনহুম এদের অনেকেরই দেখি যে তারা তাদের সন্তানদেরকে কোরআনের সাথে এমনভাবে কানেক্ট করিয়ে দিয়েছেন যে এর মধ্যে কেউ যদি কোরআন খতম করত তখনই তারা তাদের পরিবার পরিজন এবং আশপাশের যারা আত্মীয়স্বজন রয়েছে তাদেরকে ডাকতেন এবং তাদেরকে ডেকে বলতেন যে আমার এই সন্তান কোরআন হিফস করেছে কোরআন মুখস্থ করেছে অথবা কোরআন তেলাবাদ শেষ করেছে এবং আপনাদেরকে এই উপলক্ষে সকলকে আমি কিছু গিফট প্রদান করবো অথবা কিছু আমি সকলকে খাওয়াবো এইভাবে আপনি কিন্তু কোরআন তেলাওয়াতের পরে এমন একটি সেশন আপনি আয়োজন করতেই পারেন আর যাই হোক আমরা এখানে যেটি দেখলাম যে কোরআনের সাথে শিশুদেরকে ট্যাগ করে দেওয়ার ক্ষেত্রে বা ইসলামের সাথে শিশুদেরকে ত্যাগ করিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহাবাই কারামদের জুড়ি মেলা ভার আমরা এখানে সালফি সালেহিনদের জুড়ি মেলা ভার আমরা দেখি যে এখানে সাহাবাই কারামদি আল্লাহ তালা আনহুমদের একজনের বিষয়ে এভাবে বলা হয়েছে ইমাম তাবরান রহমুল্লাহ আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালহু থেকে হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আন্নাহু কানা ইদা খাসামাল ইদা খাতামাল কোরআনা জামিয়া আহলিহি ওয়ালদিহি ফাদা আলহম যখন তিনি কোরআন তালাত শেষ করতেন তখন তিনি পরিবার পরিজনের যত সদস্য আছে প্রত্যেকের জন্য তিনি আলাদা করে দোয়া করতেন কারণ কোরআন তালাওয়াতের পর পর দোয়া কবুল হয় এটি সই হাদিস দ্বারা প্রমাণিত আমরা আরেকটি বর্ণনা দেখি যে ফাদা এলুল কোরআন নামক একটি গ্রন্থে আব্দুল ইবিন আব্বাস আল্লাহ তাল থেকে বর্ণিত একটি উদ্ধৃতি সেই উদ্ধৃতিতে বলা হয়েছে যে তৌফি রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ও আনা ইবনু আশরা সিনিন ওকাদ কারাহাতুল মহকাম যে রাসুলাম যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স দশ কিন্তু এর মধ্যে আমি আল মহকাম আল মহকাম এই সুরাগুলো আমি সব মুখস্থ করে ফেলেছি অতএব আমরা যদি শিশুদেরকে কোরআন মুখস্থ করাতে পারি কোরআন তেলাওয়াত শেখাতে পারি তাহলে তাদের যত বিপদ আপদ রয়েছে তাদের তাদের এই দুনিয়া এবং আখেরাতে যত অকল্যাণ এর সম্ভাবনা রয়েছে সবগুলো থেকে তারা তাদের নিজেদেরকে মুক্ত রাখতে পারবে এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে তাদেরকে কোরআন শিক্ষা দেয়া কোরআন আমরা নিজেরা শেখা তাদের কাছ থেকে শোনা তাদেরকে কোরআন শেখার পর তাদেরকে কোরআনের তাফসির অনুবাদ অর্থ ইত্যাদির ব্যাপারে তাদেরকে অনুপ্রাণিত করা যাতে এগুলো তারা বুঝেন কোরআন যদি পিতামাতা যদি শিশুদেরকে সন্তানদেরকে কোরআন শেখাতে তাহলে পিতামাতার লাভ কি পিতামাতা তো অনেক লাভ রয়েছে রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন ইমাম হাকিম রহমুল্লাহ তার মুস্তাদের খাদিসটি বর্ণনা করেছেন মান করা আল কোরআন ওয়াত আল্লামাহু যে কোরআন তেলাওয়াত করল এবং কোরআনকে সে শিখল ওয়া আমিলা বিহি কোরআন অনুসারে সে চলল উল বিসাওয়ালিদা হুইয়াউমাল কেয়ামত তাজমিন নোরিন তার মাতাকে আল্লাহ সুবহানুমতাল কেয়ামতের দিন নূরের নূরের যে টুপি নূরের ক্যাপ আল্লাহ সুবহান তারা তার পিতা মাতাকে সেদিন পড়াবেন দো ওহু কাদো ইশামস এই যে টুপি টুপিতে যে আলো থাকবে এই আলোগুলো হচ্ছে সূর্যের আলোর চেয়ে অনেক অনেক শক্তিশালী অনেক বেশি প্রভাবশালী এর মাধ্যমে আমরা যে বিষয়টি তাহলে বুঝতে পারলাম তা হচ্ছে আপনার সন্তানকে যদি আপনি কোরআন তেলাবাত করান তাহলে কেয়ামতের দিন সে যে কোরআন শিখেছে কোরআনই তার হয়ে আপনার পক্ষে কাজ করবে তার হয়ে আপনার জন্য কাজ করবে এবং আল্লাহ সুবাহর কাছে আপিল করবে বারবার ই আল্লাহ তিনি তেলাবাদ করেছেন অতএব তাকে আপনি ক্ষমা করে দেন এই অবস্থায় আমাদেরকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো অবস্থায় আমরা পিসপা না হই শিশুরা শুধুমাত্র কোরআন মুখস্থ করবে না কোরআনকে তাদের বুঝতে হবে কোরআনকে তাদেরকে উপলব্ধি করতে হবে এবং এই জন্যে শিশুরা যখনই কোরআন তালাবাদ করবে তখন যখনই মধ্যখানে কখনো কোনো ইন্টারফেয়ার করা ইন্টারাপ্ট করা বা সেখানে কোনো তথ্য দিয়ে দেয়া এটা যখনই প্রয়োজন প্রয়োজন মনে করব তখনই নিশ্চয়ই তাদের সামনে এটি আমাদের ব্যাখ্যা করে দেয়া দরকার যাতে যাতে পরবর্তী যদি কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তাহলে সেটি যাতে তারা করে নিতে পারেন তাহলে আমরা এখানে ইমাম হাকিম রাহিমহুল্লাহ তিনি ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে সালুনি আন সৌরাতিন নিসা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা একবার লোকজনের সামনে সমবেত জনতার উদ্দেশ্যে বলে যে আপনার আমাকে সুরাতুন নিসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করুন ফা ইন্নি কারাতু আনা সগিরুন কারণ আমি আমি সুরা আর নিসা মুখস্থ করেছি আমি পড়েছি এটাতে যত বিধান দেওয়া হয়েছে সবগুলো বিধান আমি ভালো করে জেনেছি যখন আমি সগিরুন যখন আমি ছোট আমি কালে এগুলো সব মুখস্থ করে ফেলেছি অতএব আপনারা যা মনে চায় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তো এই জায়গায় আমরা দেখছি যে শিশুরাই কোরআন বোঝা শুধুমাত্র কোরআন মুখস্থ করা নয় কোরআন আন্ডারস্ট্যান্ডিং এটির ক্ষেত্রেও তাদের খুবই আগ্রহ ছিল ইন্টারেস্ট ছিল এবং এই কাজ জায়গাটিতেও তারা কাজ করেছেন ইবনে আব্দুল বার রহমুল্লাহ তিনি মোয়াবির আদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন যে তিনি বলছেন মোয়াবির আদি আল্লাহ এটি কিন্তু হাদিস নয় রাসুসলামের কথা নয় মোয়াবির আদি আল্লাহ কথা এবং আমরা জানি যে তাবে ঈদের কথা মধ্যেও কিন্তু এইভাবে শরীয়ত ভ্যালু প্রদান করে থাকে যাই হোক তিনি বলেছেন তিনি যেটা বলেছেন তা হচ্ছে যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি গভীর গভীমান হচ্ছে মূর্খ সবচেয়ে বেশি মূর্খ এবং অন্ধকারাচ্ছন্ন পথে পরিচালিত সবচেয়ে বেশি মূর্খ হচ্ছে সেই ব্যক্তি ইয়াকরা উল কোরআন যে কোরআন তেলাবাদ করে ফেলা ইয়াফকাহুফিহি হাত্তাইসগ সে এই কোরআনে কি বলা হয়েছে এতটুকু সে বুঝে না সামান্যতম সে এই কোরআনের যা সে তেলাওয়াত করছে এটি সে বোঝে না তাহলে আমরা কি প্যারট বানাচ্ছি আমরা কি তোতা পাখি বানাচ্ছি আমরা কি এমন রোবট বানাচ্ছি যে রোবট শুনবে এবং প্রতিধ্বনি করবে তাহলে তো একটা ক্যাসেট প্লেয়ার অথবা ভিসিডি ভিসিআর এগুলোর মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য নেই এই জন্য আমাদের শিশুদেরকে মূলত এইটাকে একটা একটা সেলফ ইন্টারেস্ট সেলফ কনফিডেন্সের জায়গা হিসেবে আমাদের তৈরি করতে হবে যাতে তারা কখনোই পিসপা না হয় আমরা এখানে আরেকটি ঘটনা এখানে বর্ণনা করছি সেটা হচ্ছে ইবনে আব্দুল বার রহমাল্লাহ তিনি মোয়াবির আল্লাহ তালা থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন এটা শেষের দিকে তিনি বলেছেন ফাই আল্লি মুহসবি অতএব তিনি কোরআন শিক্ষা দেবেন শিশুকে ওয়াল আব্দ গোলামকে কিরদাসকে ওয়াল মার আ নারীকে এবং ওয়াজন্না আল্লা মোরসাল ইলাহি আন্না রসুল কুজিবু এবং ওয়াল আমা এবং তারা শিক্ষা দেবে হচ্ছে আপনার এই যে কাজের লোকদেরকে প্রত্যেকেরই তারা এটি শিক্ষা প্রদান করবে অর্থাৎ কোরআন শিক্ষা প্রদান করবে তার আশপাশে যারা রয়েছে তার উপর ডিপেন্ডেবল যারা রয়েছে প্রত্যেকেরই তারা কোরআন শিক্ষা প্রদান করবে এরপরে আমরা এই জায়গায় সর্বশেষ যে বিষয়টি বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হচ্ছে আমরা আমাদের শিশুদেরকে যে কোরআন উপলব্ধি করা কোরআন বোঝা তাহলে কোরআনের প্রভাব তাদের মধ্যে তৈরি হবে এটা আমরা কিভাবে তৈরি করবো এই ক্ষেত্রে আমরা একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছি খলিফাল মামুনের কথা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকে জানা আছে কানা ইয়াকরাউল কোরআন হুয়া সৌগির ছোটকাল থেকে তিনি কোরআন তেলাবাত করতেন তবে তাকে কোরআন শিক্ষা দিতেন আল কিসাই নামক কাসাই নামক অত্যন্ত বিখ্যাত একজন একজন তাবি আপনারা জানেন অত্যন্ত বিখ্যাত একজন ইসলামিক স্কলার এবং কোরআনিক এক্সপার্ট প্রফে হাদিসের এক্সপার্ট এবং আরবি ভাষার এক্সপার্ট আল কাসানি তাকে কাসাই তাকে এটা শিক্ষা দিতেন একবার এরকম হলো যে আর কাসাইয়ের একটা অভ্যাস ছিল যে ইমাম যখন আল কাসাই তিনি আল কাসাই আল মামুন আল কাসাইয়ের কাছে তিনি কোরআন তালত করতেন আর কাসাইয়ের একটা অবস্থা ছিল যে মালিক খলিফা মালিক যখন মামুন যখন কোরআন তালত করতেন তখন তিনি নিচের দিকে মাথা দিয়ে এভাবে তিনি ঝুলতেন তিনি এইভাবে তিনি থাকতেন কিন্তু যখনই মামুন কোরআন তেলাওয়াতে একটু ভুল করতেন তখনই তিনি তার মাথাটি উঠিয়ে তার দিকে এভাবে শুধু তাকাতেন তখন মামুন খলিফা মামুন বুঝতে পারত এবং তিনি ভুলটি শুধরিয়ে নিতেন এরকমভাবে একদিন তেলাওয়াত করতে গিয়ে খলিফা মামুন যখন সুরা সফ তেলাওয়াত করছিলেন এবং সুরা সফের এ আয়াতে আসলেন ইয়াইউল্লাদিন আমরুল্লিমা তাকুলুন আমালা তাফালুন হিমান্দারগণ কি হলো তোমাদের যে তোমরা কেন তোমরা যা বলো তোমরা তা করো না অথবা কেন তোমরা যা বলো তোমরা তা করো না এই এরকম কেন তোমাদের অবস্থা এই আয়াত যখন তিনি তেলাবাদ করছিলেন তখন এই খলিফা মামুন বলছেন যখন কাসাই তিনি আমার দিকে চোখ ফেরালেন আমার তিনি তার চোখ উত্তোলন করেন এবং আমার দিকে তাকালেন আবার তিনি চোখটাকে ফেরালেন আবার তিনি আমার দিকে চোখটা তুলে তাকালেন আমি আবার এই আয়াতটি তেলাবাদ করলাম এবং একই অবস্থায় তিনি আবার আমার দিকে তাকালেন আমি ভাবলাম যে যেহেতু তিনি আমার দিকে তাকান আমার তো আগের অভ্যাস ছিল যে তাকালে বুঝতাম যে আমি ভুল করেছি অথবা আমি আবার এটা তেলাবাদ করলাম তিনি আবার আমার দিকে তাকালেন আমি আবার তেলাওত করলাম তিনি আবার আমার দিকে এভাবে তাকালেন তো তিনবার তাকালে আমি ভাবলাম আমি কোথায় ভুল করেছি আমি তো কোথাও ভুল দেখিনি তখন আমি দেখলাম যে না আমি ঠিকই পড়ছি অতএব আমি আমার তেলাওয়াতটা অব্যাহত রাখলাম যখন আমি ফিরে গেলাম আমার বাবা আমার বাবাকে খলিফা মামুন তিনি বলছেন যে আমার বাবাকে আমি বিষয়টি বললাম যে বাবা তুমি কি তুমি কি কাসাইকে কোনো ওয়াদা করেছিলে যে ওয়াদা তুমি পূর্ণ করছো না তখন তিনি বললেন যে হ্যাঁ আমি তাকে ওয়াদা করেছিলাম যে তুমি যদি খুব ভালো করে শেখো তাহলে তাকে আমি এটা এটা এটা এটা প্রদান করব কিন্তু আমি এখনো সেটি পূর্ণ করিনি তখন তিনি বলেন ও তাহলে এই জন্যই বুঝি কাছে আমার দিকে বারবার তাকিয়েছে যে হে ইমানদারগণ তোমরা কেন যা বলো তা কেন করো না অর্থাৎ বাবা তুমি এমন কিছু ওয়াদা দিয়েছো যেটি তুমি সে ওয়াদাটি পালন করেন এই জন্য এটি তার মাথায় রয়েছে দেখুন কতটা সোভানুল্লাহ মামুন তার ব্যাপারে হয়তো আপনার ভিন্ন বক্তব্য থাকতে পারে কিন্তু কোরআন বুঝার যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে একটা ক্যাপাসিটি তার মধ্যে ছিল এটি কিন্তু খুবই প্রশংসনীয় এই শিশুর মাঝে আমরা শিশুদের নিয়ে আলোচনা করছি প্রিয় দর্শক কোরআন তেলত শিশুদের মাঝে কিভাবে প্রভাব ফেলতে পারে সে বিষয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে আলোচনা করব তখন আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন সে প্রত্যাশা হাদামা আইন্দি ওয়াল আলম ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত